মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা আশফিল আম্বিয়াল মুরসলিন নবীনা মোহাম্মদ আল উম্মিল আমিন ওয়ালা আলহি তৈবিন ও আসহাবি আজমাইন ওমান তবি আহম বি ইহসান ইলাইমুদ্দিন ওবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের আজকের বিষয় হলো মসজিদ ভিত্তিক শিক্ষা তবে এখানে বয়স্ক শিক্ষার ব্যাপারে মসজিদ থেকে কি কি করা যেতে পারে আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে সেই বিষয়ে আমরা শুনব আমি ডক্টর আবুল কালাম আজাদ আমি আপনাদের সাথে আছি এবং আমার সাথে আরও আছেন আমার ডান পাশে বিশিষ্ট শিক্ষাবিদ শেখ শহীদুল্লাহ খান আল মাদানি এবং বাম পাশে আছেন আপনারা চিনেন ইতিমধ্যেই তাকে আপনারা দেখেছেন ডক্টর মুসলেহদ্দিন এবং সর্বশেষে আছেন আর একজন শিক্ষাবিদ মোহতারাম শাহ ওয়ালিউল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমরা তো এখানে সবাই মোটামুটি বয়স্ক আছি এবং আমাদের সমাজে এই বয়স্ক লোকদের সংখ্যা অনেক বয়স্ক বলতে কিন্তু আমরা এখন বুড়া বুঝি না আবার বলবেন না যে আবুল কালাম আমাদেরকে সব বুড়া বলছেন না আল্লাহ মসজিদ সম্পর্কে বলেছেন ইন্নামা ইয়া আমুর মাসাজিদ আল্লাহিমান আমানা বিল্লাহি ওয়ালামিল আখির ইলা এই যে মসজিদ তামির করার কথা বলা হয়েছে আমরা প্রথমেই এই যে মসজিদটা তামির বলতে কি বোঝায় এ ব্যাপারে আলোচনা করব এবং বয়স্কদের সাথে আমরা একটু লিঙ্ক আপ করার চেষ্টা করব যে এ ব্যাপারে বয়স্করা কি বেনিফিট পেতে পারেন কিভাবে ভূমিকা রাখতে পারেন তো সর্বত আমাদের ডক্টর সাহেবকে দিয়ে শুরু করি এই যে ইন্নামা ইয়া আবরু মাসাজিদ আল্লাহ তামিরের অর্থটা যদি আপনি একটু আমাদের ব্যাখ্যা করেন প্লিজ আলহামদুলিল্লাহ তামির আম্মার এটা শব্দটা সিভিলাইজেশন জি অর্থ সিভিলাইজেশন সিভিলাইজেশন সব তামির মানে হলো সভ্যতা বিনির্মাণ আর এখান বিশেষ একটা তো এনশা যদি বলে তাহলে বিল্ডিং বানানো বেনা বিল্ডিং বানানো কিন্তু আল্লাহর কালামের একটা গভীরতা বিস্তৃত এখানে রয়েছে উনি এনশাও বলেন নাই বেনাও বলেন নাই আল্লাহ বলেছেন মা কানালিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ অর্থাৎ মুশরিকরা তামির করে না তামির করবে না মসজিদ ভিত্তিক মানে সভ্যতার বিনির্মাণ করতে পারে না ডক্টর আচ্ছা এখানে আমি কিন্তু একটা অর্থের দিকে আমি চাপিয়ে নিচ্ছি না আমি লোগার তাকাজা শব্দের যে কথা এইদিকে বলছি যে একটা কথা কিন্তু যারা কায়েম করবে জাকাত আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না নিজে তামির করতে পারে কিন্তু এমসা এবং বেনা যেটা শুধু বিল্ডিং তো যে কেউ বানাইতে পারে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে আল্লাপাক মসজিদের একটা বৈশিষ্ট্য বলেছেন যে এখানে তামির হবে সভ্যতার হ্যাঁ, বিনির্মাণ হবে প্রোডাকশন হবে এখান থেকে পজিটিভ জিনিস বের হবে আমি এখন শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের কাছে জানতে চাইবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় এই তামিরটা কেমন ভাবে হতো তোমাদেরকে কিছু বলেন প্লিজ আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আসলে তামির শব্দটা ব্যাপক অর্থবোধক এখানে হিসাবে ব্যবহার করেছেন আল্লাহ রাবুল আলমিন যেটা হতে পারে মসজিদের কাঠামো বা ভবন নির্মাণ এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এই মসজিদকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এই মসজিদে পাঁচ ওক্ত সালাদ বা যত জমা ইত্যাদি সেগুলি সুষ্ঠু সুন্দরভাবে আদায় করা এটাও হবে এবং এই মসজিদ যে একটা সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা বের হয়ে আসবে এই মসজিদ থেকে সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সমাজের মানুষেরা এই মসজিদে আসবে এখান থেকে একটা আদর্শ শিখে আবার মসজিদ থেকে বের হবে বের হয়ে সেই সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবে এটাও মসজিদ এর তামির এর অন্তর্ভুক্ত মূলত মানে এভাবে আল্লাহ রাসুল সব বিষয়গুলি ছিল তার মানে আল্লাহ নবীর যুগে মসজিদটা ঠিক তামির তামির এইভাবেই হতো আচ্ছা এখন এই যে মসজিদ তামিরের কথা আমরা বললাম তো সেখানে শিক্ষার ব্যাপারে বিশেষ করে সেখানে তো মনে করেন সাধারণত বয়স্ক মানুষরা আসেন সারাদিন যদিও আমাদের মসজিদগুলো এখন সারাদিনের ভিতরে মাত্র চার বা পাঁচ ঘন্টা খোলা থাকে কিন্তু রসুল্লাহ সাল্লামের মসজিদ তো খোলা থাকতো সারাদিন রাত সেই ক্ষেত্রে আমরা এই মসজিদকে কিভাবে আরো শিক্ষার ব্যাপারে কাজে লাগাতে পারি শেখ শাহ সাহেব যদি কিছু বলেন ধন্যবাদ আসলে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লাম একটি সভ্যতা বিনির্মাণের কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদকে ব্যবহার করেছেন এবং মসজিদ থেকে একটি সভ্যতা বেরিয়ে এসেছে আমরা যদি খুব সহজভাবে বলি এটি মসজিদ থেকে কীভাবে সভ্যতা বের হয় তাহলে দেখতে পাই দেখুন অন্তত আমরা আমাদের সমাজে যা চলছে তাকেও যদি বিশ্লেষণ করি দেখুন মসজিদ মানে যেখানে পাশক্ত সালাত কায়েম করা হয় সালাত মানে যদি সালাত মানে কি খুব সহজভাবে আমরা দেখি তাহলে দেখি সালাত বা নামাজ মানে হলো এমন এক আনুষ্ঠানিক ইবাদত যেখানে সব সোজা করে দাঁড়াতে হয় কাতার বন্দী হয়ে দাঁড়াতে হয় এটা একটা শিক্ষা ওয়াল এটা কত বড় শিক্ষা দেখুন যে সমাজের সব জায়গায় কিন্তু শ্রেণীভেদ আছে সমাজের সর্বত্র শ্রেণীভেদ এমনকি পরিবারেও আছে বাবা যেখানে সন্তান সেখানে নয় মা যেখানে কন্যা সেখানে নয় প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান আলাদা আলাদাভাবে প্রত্যেকের এই শ্রেণীভেদ শ্রেণী পার্থক্য রয়েছে যেমন হাতের পাশ আঙ্গুল সমান নয় কিন্তু মজার ব্যাপার হলো মসজিদ এমন এক জায়গা যেখানে গেলে উঁচু আর নিচু কালো আর সাদা উচ্চশিক্ষিত আর অশিক্ষিত আলাদা নয় সবাই সমান রাজা প্রজা সব সমান হয়ে খড়া হো গিয়া মাহমুদ আয়াজ ইকবাল বলেছেন সুলতান মাহমুদ সুলতান মাহমুদ তিনি তো সুলতান মাহমুদ আর তার একান্ত নাম ছিল আয়াজ তো সুলতান মাহমুদ কোথায় সুলতান মাহমুদ আর আয়াজ কোথায় কিন্তু যখন নামাজে দাঁড়াতেন তখন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়াতো ওখানে সুলতান মাহমুদও নাই চাকর আয়াজ দুইজনই এক আল্লাহর চাকর এই যে একটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে আর কেউই কোন সভ্যতায় মানুষকে এমন সুন্দর এক সমান করার সভ্যতা আচ্ছা মতর মোল্লা সাহেব যে প্রসঙ্গটা এনেছেন এটা আসলে গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজ জীবনে যদি আমরা এটা কাজে লাগাতে পারি তাহলে এই সমাজের বিভেদ ঝগড়া ফাসাদ অনেক কমে যাবে অবশ্যই এ প্রসঙ্গে আমি ডক্টর মুসলে সাহেবকে জিজ্ঞেস করব যে রুসুল্লাহামের মসজিদে যখন এই বয়স্করা আসতেন তিনি তাদের শিক্ষা দিতেন তো সেখানে কি শুধু কোরআন এবং তাজবিদ শিক্ষা দিতেন নাকি আরো কিছু শিক্ষা হতো কোরআন এবং তাজবিদ তো শিক্ষার একটি অংশ মাত্র তাজবিদ কিভাবে কোরআন কিভাবে তেলাওয়াত করে এইভাবে আনুষ্ঠানিক শিক্ষা ছিলেন আল্লাহ নবীর কাছে তারা শুনে শুনে তাজবিদ শিখেছেন তাজবিদের আলাদা কোর্স তখন হয়েছে বলে আমার জানা নাই তারপরে কোরআনের যে লক্ষ্য উদ্দেশ্য তাই দৈনন্দিনভাবে এক এক করে মানুষকে আত্মস্থ করিয়েছেন তারা আল্লাহ নবীর কাছ থেকে শুনে শুনে এমনকি বলেছেন যে আমি সুরা কাপ আল্লাহ নবীর কাছে শুনে শুনে মুখস্থ করেছি সাহাবি এটাও বলেছেন সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল তোমরা দান করো যাকে যাকে সবাই দান করছে বদরের যুদ্ধে যেতে হবে উহুদের যুদ্ধে যেতে হবে কি পরামর্শ দাও তোমরা আল্লাহ নবীর সাথে তার স্ত্রীর সাথে যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হলো গজয় বানী মোস্তালেককে কেন্দ্র করে সব মুনাফিকরা এক মুনাফিক শ্রেণী বলবো না কিছু ভুল বোঝাবুঝির মাধ্যমে আচ্ছা, তার মানে, মানে হ্যাঁ, তার মানে হলো যে মসজিদে এই শিক্ষাটা ছিল শুধুমাত্র কোরআন বা হাদিসের শিক্ষা না এখানে জীবনের শিক্ষা ছিল পারিবারিক যে বিষয়টা হ্যাঁ। আপনি বললেন জীবন ভিত্তিক না সেটাই বলছি মানে অনেকে মনে করতে পারে সেখানে শুধু বুখারি পড়ানো হয় বা হয় হ্যাঁ। এগুলো না আপনি যে ঘটনাটা আনলেন এটা আসলে খুবই সিগনিফিকেন্ট যে রসুল্লাহ সেখানে মসজিদে পারিবারিক বিষয়টাও আনতেন তোমরা পরামর্শ দাও জি করবো সেই রু হালাইয়া আমি আমার পরিবারের ব্যাপার কি করব। তাও জবাব দিলেন আবার হজরত আলী বললেন অনেক মহিলা আছে তার লেখা হোনাকানিসা কাসির অনেক স্ত্রী আছে আবার কেউ কেউ বললেন যে আরসুল্লাহ ওই আউস বংশের কেউ যদি করে থাকে দেখে নেব আমার খাজরা বংশের কেউ যদি করে থাকে আপনার স্ত্রীর ব্যাপারে দেখে নেব আমার একটা বিশাল ঝগড়াও লেগে গেল দুই পক্ষে আল্লাহ নবী এসে থামালেন যে বিবাদ মিটানোর জন্য আমি তোমাদের আহ্বান জানালাম তোমরা কথা কাটাকাটি করে আবার ওই পুরন চলে গেলেন ওসামিন জায়দ পরামর্শ দিলেন যে এই ব্যাপারে আপনি আপনার বাসার চাকরানি এই বাড়িটাকে জিজ্ঞাসা করেন উনি পরামর্শ দিতে পারেন দেখুন আল্লাহ নবী গিয়ে এই ঘরের হজরত আয়সা রাজিল্লাহ আনহার যে চাকরানি বাড়িরা তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন মসজিদ থেকে পরামর্শ এসেছে তোমার কাছে জিজ্ঞাসা করার জন্য বাইরেরা বলে ইয়ার রসুল্লাহ তার ব্যাপারে ভালো ছাড়া আর কিছুই জানি না ইন্নাহা এমরা আতুন একটা অল্প বয়স্ক একটা মেয়ে আপনার স্ত্রী তার কোনো ভালো কিছুই জানি না আটা গুলতে গুলতে ঘুমিয়ে পড়ে বাড়ির মুরগি ছাগল এসে তার আটা খেয়ে যায় আল্লাহ নবী মসজিদের মধ্যে পরামর্শ করতেন এবং মসজিদ থেকেই তার যুদ্ধের বাহিনী যেটা বদরের যুদ্ধ হুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ সেখান থেকেই হয় রাষ্ট্রদূতরা সেখানে আসতেন বিদেশের এমনকি এক কাফের সোমামা আসাল হবে তিনি আসলেন তাকে আল্লাহ নবী মসজিদের মধ্যে আটকে রাখলেন তৃতীয় দিন তিনি ইসলাম গ্রহণ করলেন চিঠিপত্র যত সব তিনি মসজিদ থেকে লিখতেন বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা মসজিদে এসে বসছেন তার তাদের সাথে আল্লাহ নবী তা রাষ্ট্রীয় যে উচ্চাঙ্গের বিভিন্ন মত বিনিময় কূটনৈতিক বিনিময় পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক যে সকল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 আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়েলকাম ব্যাক সম্মানিত দর্শক ভাই বোনেরা ব্রেকের আগে আমরা আলোচনা করছিলাম একটা প্রশ্ন আমরা করেছিলাম এখানে যে আমাদের মসজিদগুলো তো অনেক বড় এবং অনেক জায়গা আছে এবং সারাদিন প্রায় পড়ে থাকে এবং আমরা জানলাম ডক্টর মুসলে শাহুল্লাহ সাহেব এবং সৈদুল্লাহ খান সাহেব সবাই বললেন যে আল্লাহ নবীর মসজিদে সারাদিন ব্যস্ত থাকতে এবং সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম ছিল সর্বধরনের পরিবার সমাজ বিচার আচার সব কিছুই হতো এখন আমার প্রশ্ন হলো যদি মনে করেন আমরা এখান থেকে একটা প্রস্তাবনা পেশ করি যে আমাদের মসজিদগুলোতে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া দরকার তো আমার প্রশ্ন হলো যে যেখানে নামাজ পড়া হয় সেখানে কি মনে করেন চেয়ার টেবিল বসিয়ে এ ধরনের কোনো শিক্ষা করা এটা কি আসলে মসজিদের আদবের খেলাফ হবে নাকি আপনি এভাবে কি মনে করেন যেমন আমরা বুঝলাম বা আগে থেকে শুনলাম যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের যুগে মসজিদকে সার্বজনীন শিক্ষার জন্যই ব্যবহার করা হতো তো এখনও আমরা সেভাবে ব্যবহার করতে পারি এতে কোনো বাধা নেই তবে আরও আমাদের অত্যাধুনিক ব্যবস্থার কারণে ব্যবস্থার আমরা আরও কিছু সহজ অবস্থান গ্রহণ করতে পারি মসজিদের ভিতরেই যে সব চেয়ার টেবিল ঢোকায় ফেলতে হবে এমন নয় বরং মসজিদ সংশ্লিষ্ট আমরা অনেক কিছু আয়োজন রাখতে পারি রেখে সেখানে আমরা শিক্ষা দিতে পারি এতে হবে কি যে ব্যক্তি এখানে শিখতে আসবে সে সুন্দরভাবে মসজিদে সলাতো আদায় করতে পারবে এবং তার এই শিক্ষাটাও খুব সুন্দরভাবে হবে এ ধরনের আমরা ব্যবস্থা নিতে পারি আরো কতগুলি বিষয় রয়েছে যেমন হয়তো আমরা লাইব্রেরির ব্যবস্থা লাইব্রেরির জন্য যে সবসময় চেয়ার টেবিল হতেই হবে এমন বাধ্যবাধকতা নয় আমরা মসজিদের এক সাইডে সেই ধরনের বিভিন্ন বিষয়ক ইসলামের আলোকে বা ইত্যাদি সব বিষয়ক গ্রন্থাদি দিয়ে লাইব্রেরি তৈরি করে সেখানে একটা পড়াশোনার একটা কেন্দ্র বা একটা ক্ষেত্র সৃষ্টি করতে পারি এতে কোনো মানে ওনার সাথে একটু যুক্ত করতে চাই আমি যে আসলে আমরা খুব বিনয়ের সাথে একটা প্রস্তাবনা আমাদের সকল দর্শকদেরকে বলতে চাই এবং রব্বুল আলমী যে সকল মানুষদেরকে কোনো না কোনোভাবে কোনো মসজিদের খেদমত করার সুযোগ দিয়েছেন মসজিদ ভিত্তিক সভ্যতা বিনির্মাণের সুযোগ করে দিয়েছেন আমরা খুব বিরয়ের সাথে তাদেরকে বলবো মসজিদ মানেই কেবল নামাজের জন্য একটি জায়গা করবেন এমনটা করবেন না দয়া করে অন্তত মসজিদে অবশ্যই নামাজের জায়গা থাকবে নামাজের মুসল্লা এটা হলো প্রথম এবং প্রধান তারপর পাশাপাশি অন্তত দয়া করে একটি লাইব্রেরির ব্যবস্থা রাখুন সুন্দর একটা হল রুমের ব্যবস্থা রাখুন মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করুন মসজিদে কারণ যাতে করে মসজিদে ঢুকলে নিরাপত্তা অনুভব করে সবাই এবং বাচ্চারাও একটু আনন্দ লাভ করতে পারে তবে ব্যক্তিগত উদ্যোগে মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বয়স্ক মানুষজন নিজেদের লেখাপড়াকে ডেভেলপ করার জন্য অজানা বিষয়ে জানার জন্য নিজেদেরকে সভ্যতা বিনির্মাণে সহযোগী করার জন্য অন্তত নিজেরাও তো পাঁচটা বই দশটা বই দুইটা কিতাব তিনটা কিতাব কিনে দিতে পারি এটা সুন্দর পাটাকার তৈরি করে আসলে আপনি যে আইডিয়াটা দিয়েছেন এটা খুবই ভালো সেটা হলো মনে করেন কোনো মসজিদে যদি দুশো মানুষ আসেন প্রত্যেকে যদি পাঁচটা করে বই দেন তাহলে কিন্তু এক হাজার বই হয়ে যায় এবং এইভাবে প্রত্যেক বছর যদি বাড়তে থাকে তাহলে মসজিদে কিন্তু বিশাল একটা কালেকশন হয়ে যায় প্রসঙ্গত আমি একটা জিনিস বলতে চাই কেন তিনি বইটা দেবেন এক নম্বর হলো মসজিদে যদি তিনি একটা বই দেন তাহলে মসজিদ যে একটি সভ্যতা বিনির্মাণের কেন্দ্র এটা যথাযথ হবে আরেকটা জিনিস জানা রাখা উচিত যে মসজিদ কমিটির সদস্য হয়ে কেবল মসজিদের খেদমত বা ইমাম মুয়াজ্জিন হয়ে খাদেম সাহেব হয়ে মসজিদের খেদমত না আপনি একটা কিতাব দিয়েও মসজিদের খেদমত করছেন জাতির খেদমত করছেন তিন নম্বর হলো যে রসুল সাল্লাহ সাহেব তো এসাদ করেছেন ব্যক্তি যখন পৃথিবী থেকে ইন্তেকাল করে পৃথিবী থেকে যখন অনন্তের পথে মৃত্যুর মাধ্যমে চিরন্তন জীবনের যাত্রা শুরু করে তখন পৃথিবীর সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি সম্পর্ক থাকে সৎকায় জারিয়া আমি এখানে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করে সেটা হলো আমি যখন মালয়েশিয়ায় ছিলাম পড়াশোনার জন্য তো আমি অবাক হয়ে গেলাম যে মসজিদের ভিতরে টিভি ফিট করা আছে আমরা তো টিভি যায় কি না এটা নিয়ে অনেক বিতর্ক আমরা এখনো আছে কিন্তু আমি দেখলাম যে তাদের মসজিদে টিভি লাগানো আছে তো পরে জিজ্ঞেস করলাম যে মসজিদে কেন টিভি কেন এটা তো মসজিদে নাপাক হয়ে যাবে তো তখন তারা বলল যে এই টিভি দিয়ে আমরা নাচ গান এখানে দেখি না বরং টিভিতে অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আছে তো মসজিদে প্রোগ্রাম করে সেগুলো মসজিদে দেখানো হয় এবং ইদানিং আরও দেখেছি মসজিদগুলোতে আপনার এই ওভার প্রজেক্টার দেওয়া আছে হ্যাঁ তারপরে ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ডও আছে এগুলো তারা মসজিদে অলরেডি করে ফেলেছে এখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ এর মধ্যে বিশাল প্রজেক্টর আছে জি পৃথিবীর বিভিন্ন বড় বড় স্কলাররা পৃথিবীর বিভিন্ন বক্তব্য রাখলে ওই মসজিদে আমি পরে ডক্টর মুসলিক একটু জানতে চাইবো আমরা এই ধরনের শিক্ষা কার্যক্রম করতে গেলে কোনো বাধার সম্মুখীন হব কিনা বা মানুষদেরকে আমরা কিভাবে সচেতন করে তুলব এখানে দুটো জিনিস একটি হলো যারা করব তাদের মানসিকতা কি যেখানে করব তাদের মানসিকতা কি আমি যে বইগুলো দিচ্ছি সে বইগুলা কতটুকু শুদ্ধ কতটুকু অথেন্টিক সেগুলা মানুষকে সঠিক পথ দেখাচ্ছে না পথ ভ্রষ্ট করছে দিনের নামে একটা বই রচনা করলে সেটা বই কিনা অথেন্টিক বই পুস্তকের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে আমি আপনার কথার ফাঁকে গ্যাপ হলে আপনি বলবেন মাক্কাতুল মুকাররামায় কাবাতুল মুশাররাফার এর পাশে মাসজিদুল হারামের মধ্যে এটি নতুন টেলিভিশন সেন্টার করা হয়েছে আজিয়াদ বাবুল আজিয়াদের উপরে তিলফিজিউন আল কোরআন আল করিম চব্বিশ ঘন্টা কোরআন আল করিমের তেলাওয়াত হয় এবং কাবাতুল মুশারফা সহ সালাদ সহ চব্বিশ ঘন্টা লাইভ সম্প্রচার করা ঠিক এমনি মসজিদ আনাবি আর শরীফের মধ্যে বাবু সালামের পাশে মূল মসজিদ নবীর মধ্যে মাসার মতো দুতলায় আল মোতাহারা করা হয়েছে চব্বিশ ঘন্টা হাদিস শরীফ পাঠ করা হয় এবং মসজিদে নবী আর শরীফকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইভ দেখানো হয় বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় যদি দেখানো যায় তাহলে আপত্তি নাই আপত্তি না আচ্ছা ঠিক আছে এখন আমরা আরো কিছু বিষয়ে আলোচনা করি আমি শহীদুল্লাহ খান সাহেবের কাছে প্রশ্ন করব যে মসজিদ মনে করেন বিভিন্ন ধরনের লোক আসেন বিভিন্ন পেশার লোক আসেন শিক্ষিত লোক আসেন অশিক্ষিত লোক আসেন এখন আমাদের জন্য কি এটা আসলে বাস্তব ভিত্তিক নয় যে আমরা বিভিন্ন পেশার লোকজনের জন্য বিভিন্ন ধরনের শিক্ষার প্রোগ্রাম আমরা নিই তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় বলে মনে করেন আপনি কে আসলে হ্যাঁ এটা অবশ্যই আমার মনে হয় এটাতে কোনো বাধা নেই বরং এটা একটা মসজিদেই এমন একটা কেন্দ্র যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য একটা শিক্ষার কেন্দ্র তৈরি করা যেতে পারে বা ক্ষেত্র তৈরি করা যেতে পারে এটা মসজিদেই একমাত্র কেন্দ্র কারণ যদি কলেজে যাই সেখানে কলেজ শ্রেণীর ছাত্রদের ছাড়া ওখানে বয়স্ক বা শ্রমজীবী তাদের জন্য সম্ভব নয় আবার যদি অন্য স্কুলে যায় সেখানে তাদের ছাড়া অন্য জন্য সম্ভব নয় কিন্তু মসজিদ এমন একটা ক্ষেত্র যেটা ওই স্কুল শ্রেণীর জন্য সেখানে সুযোগ রয়েছে কর্মজীবীদের জন্য সুযোগ রয়েছে বা বিভিন্ন পেশাজীবীদের জন্য সুযোগ রয়েছে নারীদের জন্য সুযোগ রয়েছে তাই আমরা মসজিদে যেমনইভাবে সকাল বা বিকালে শিশুদের জন্য পড়াশোনার ব্যবস্থা রাখি ঠিক তেমনইভাবে হয়তো মাগরীব থেকে আসা এই সময়টাকে আমরা যারা কর্মজীবী সারাদিন ব্যস্ত থাকেন সময় নেই তাদের জন্য এই সময়টাকে আমরা নির্দিষ্ট করে সেখানে শিক্ষার জন্য বহুমুখী শিক্ষার জন্য ব্যবস্থা নিতে পারি তাহলে মানুষদেরকে সচেতন আরো শিক্ষিত করে তোলার যুক্ত করে বলি যে গণশিক্ষা তো আলহামদুলিল্লাহ আছে শিশুদের জন্য শুধু তাই না বয়স্কদের জন্য বয়স্কদের জন্য পাশাপাশি যদি কোরআন শিক্ষা এখানে শিক্ষা বলতে কিন্তু কেবল বর্ণমালা নয় বরং কোরআন আল করিম শিক্ষা ব্যবস্থাটাও আছে এখন আমাদের দেশে তিনটা চালু আছে একটা হলো বর্ণমালা শিক্ষা আর একটা হলো কোরআন শিক্ষা আর এই উভয় প্রকার শিক্ষাটা শিশুদের জন্য যেমন বয়স্কদের জন্য যেমন দুইটাই চালু আছে কিন্তু আমি আরো দুই তিনটা জিনিস প্রস্তাব করতে চাই এক নম্বর হলো যে কোরআন আল করিম এই পৃথিবীতে এসেছে তাকে বাস্তবে আমল করার জন্য রব্বুল আলমিন আমাদের কথাই কোরআন আল করিমে বলেছেন কোরআন আল করিমে ভাষায় কাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি দিকরুকুম আফালা তাকিলুন আমাদেরই কথা রয়েছে কোরআন আল করিমে সুতরাং মসজিদ ভিত্তিক কোরআন বুজার জন্যে শ্রেণীর ক্লাসের ব্যবস্থা রাখা উচিত সকল শ্রেণী পেশার লোকজনের জন্য কোরআন বুজার একটা প্রাতিষ্ঠানিক মানে ইয়ে আপনি বলতে চাচ্ছেন যে মসজিদ থেকে আমাদের এই বুঝার জন্য প্রোগ্রাম নিতে হবে হ্যাঁ, এবং এই প্রোগ্রামটা দুই ভাবে হতে পারে যেমন আমার আমার সুবান বাগ মসজিদের অভিজ্ঞতা থেকে বলি ওখানে আমাদের মসজিদে যেমন মুসহাফ একবার আরবি ভাষার কোরআনাল কারিম আছে পাশাপাশি আমাদের ওখানে অনুবাদ বাংলায় অনুদিত ইংরেজিতে অনুদিত অনেকগুলো ঠিক আছে মানে মানে অনুবাদ রয়েছে যে কেউ যায় বসে পড়তে পারে কিন্তু এখানে আমি বলতে চাই অনেক মসজিদ আছে যে মসজিদে পর্যাপ্ত সংখ্যক মুসাফো পাওয়া যায় না এটা অবশ্য ঠিক আচ্ছা ঢুকে লোকজন কেবল নামাজ পড়ে অথবা কথাবার্তা বলতে থাকে আমরা যাওয়ার আগে আর একটা বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি সেটা হলো যে আমাদের এই মসজিদগুলোতে মনে করেন আমাদের আশেপাশে যে সমস্ত ছেলেমেয়েরা আছে স্কুল কলেজের ছেলেমেয়েরা আছে তাদের জন্য একটা রিভিশনের ব্যবস্থা করতে পারে কিনা এ ব্যাপারে ডক্টর মুসলি কি মনে করেন এখানে আমার এক বন্ধুর অভিজ্ঞতা রয়েছে তিনি যখন কলেজে জয়েন করলেন তখন ইসলাম ফোবিয়া সেই কলেজে সাংঘাতে ছিল উনি ইংরাজির প্রফেসর সবাই জানতো তিনি অন্য ধরনের তিনি বললেন যে আমার কাছে তোমরা পড়তে আসো আমি ইংলিশের নোট এবং কোচিং তোমাদেরকে ফ্রি করে দিব সকল ছাত্রের সেখানে ভিড় পড়ে গেল বললেন যে আমি কোচিংয়ের সুযোগে তাদেরকে আমার কাছে নিয়ে আসলাম তারা অত্যন্ত আন্তরিক হয়ে গেল আমার উপরে আমি কলেজটাকে খুব দ্রুত ইসলামাইজড করে ফেললাম কাজে এই মসজিদে যদি এই উন্নত মানের কোনো শিক্ষিত থাকে না ইংরেজি শিক্ষিত অর্থনৈতিক শিক্ষিত অঙ্কের শিক্ষিত যারা আলাদার বিভিন্ন জায়গায় রয়েছে যারা ইসলামের সাথে জড়িত তাকে ছাত্রদেরকে ফ্রি শিক্ষা দিয়ে তাদের কাছে নিয়ে আসেন এই কোচিং ব্যবস্থাটা এমন যে ছাত্র সেখানে অত্যন্ত দুর্বল নাম্বার বাড়ানোর জন্য মসজিদের সাথে যারা জড়িত ইংরেজি অঙ্ক বিভিন্ন সাবজেক্ট ইসলামের সাথে তারা যদি জড়িত হয়ে একদিকে তাদের কোচিং দেন তাদেরকে পার্থিব বিষয়ের ব্যাপারে যদি উন্নত শিক্ষা দিতে পারেন পাশের রুমে বসে তারা মসজিদ মুখী হবে ইসলামিক শিক্ষিত তাদের হবে এটা অত্যন্ত আমরা আসলে খুবই দুঃখিত সময় নাই সময় নাই আমাদের আসলে সময়ত ভাই বোনেরা আমাদের বিশেষজ্ঞ বৃন্দ তারা মসজিদকে কিভাবে শিক্ষার কাজে ব্যবহার করা যায় বিভিন্ন পরামর্শ দিয়েছেন তো এখানে আমি তিনটা বিষয় বেশি হাইলাইট করব একটা হলো যে লাইব্রেরি করা তারপর আর একটা হলো যে রিভিশন ক্লাব করা তারপরে বিভিন্ন পেশার লোকজনের জন্য সেখানে বিভিন্ন স্তরের শিক্ষার ব্যবস্থা করা এবং এ ব্যাপারে মসজিদ কমিটি বিশেষ করে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনারা যারা মুসল্লি আছেন তারাও আপনারা আপনাদের দেওয়া পয়সায় এই যে মসজিদগুলো আছে এটা যাতে বেশি করে কাজে লাগে সে ব্যাপারে আপনার উদ্যোগী হবেন এবং দেখা যাবে যে এই মসজিদ থেকেই শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এইটাই আসলে ইসলাম চায় তো ভাই বোনেরা আপনারা শিক্ষার আলোয় আলোকিত হন নিজেদেরকে আলোকিত করুন পরিবারকে আলোকিত করুন দেশকে এবং এই জগৎকে আলোকিত করুন এই কামনা নিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H short code three zero zero eight three swift BIC code IBO বিজিবি22 IBN two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান